সালিম রহমতুল্লা আলহি বলেন ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন বর্ণনা করেছেন যে অতপর নবী সাল্লাহ আলাইসাল্লাম লোকদের মাঝে দাঁড়ালেন প্রথমে তিনি আল্লাহ তালার যথাযথ প্রশংসা করলেন অতপর দাজ্জাল সম্পর্কে উল্লেখ করলেন আর বললেন আমি তোমাদের দাজ্জাল হতে সতর্ক করে দিচ্ছি প্রত্যেক নবী তার সম্প্রদায়কে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন নু আল্লাহ সাল্লাম তার সম্প্রদায়কে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন কিন্তু আমি তোমাদেরকে তার সম্পর্কে এমন একটি কথা জানিয়ে দেব যা কোনো নবী তার সম্প্রদায়কে জানাননি তোমরা জেনে রেখো যে সে হবে এক চক্ষু বিশিষ্ট আর অবশ্যই আল্লাহ এক চক্ষু বিশিষ্ট নন